করা হইল এর আগে নিউ সিটির বিভিন্ন প্রোগ্রামে সুরায় তোহার প্রথম আয়াত থেকে ছয় নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলির তফসির থেকে আলোচনা করা হয়েছে আজকে সাত নম্বর এবং আট নম্বর আয়াত লাওয়াত করা হয়েছে বিগত দিনগুলিতে বলা হয়েছে সুরায় তহার চার নম্বর আয়াত থেকে আট নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলিতে আল্লাহ তার পরিচয় পেশ করেছেন আল্লাহকে বান্দাদের পক্ষ থেকে চিনার ব্যবস্থা করেছেন আল্লাহকে চিনলেই আল্লাহর কালামের গুরুত্ব বুঝতে পারবে আর আল্লাহর কালামের গুরুত্ব বুঝলেই আল্লাহর কালামের বিধান পালন করতে পারবে এই প্রসঙ্গে চার নম্বর আয়াত থেকে আট নম্বর আয়াত পর্যন্ত আল্লাহর পরিচয় ব্যক্ত করা হয়েছে তাই সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন তাজাহার বিল কাউলি তোমাদের কেউ যদি জুরে কথা বলো ইন্নাহু ইয়ালামু সিররা ওয়া আখফা আল্লাহ ফক্রব্বুল আলমিন দূরে কথা বললেও শোনেন আস্তে কথা বললেও শোনেন এমনকি কেউ যদি চুপে চুপে কথা বলে সেটা তো আল্লাহ জানেনি কেউ যদি কোনো কথা মনের কল্পনায় রাখে চুপে চুপেও বলে না শুধু মনে মনে আছে কথাটা ওইটাও আল্লাহ জান কাজেই আল্লাহ ফকরাবুল আলমিনের পরিচয় হইল আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে আল্লাহর কাছে কোনো কিছু গোপন থাকতে পারে না আল্লাহর পরিচয়গুলির মধ্যে এটা একটা বিশেষ পরিচয় আল্লাহর কাছে কোনো কিছু গোপন থাকতে পারে এর মধ্যে পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলেছিলেন আর রহমান ও আলাল আরশিস্তাওয়া আল্লাহর নাম রহমান তিনি আরসের উপরে আছেন সুরায়ে মুলকের দুই আয়াতে বলেন তিনি আসমানে আছেন সুরায়ে বাকারার একায়াতে বলেন তিনি তোমাদের সাথে আছেন আমরা যেখানে আছি আল্লাহ সেখানেই আছেন আমরা আরসে আছি না আসমানে আছি না জমিনে আছি তাহলে বাকারার আয়াতে বলেন আল্লাহ আমরা যেমন জমিনে আছি আল্লাহ আমাদের সাথে জমিনে আছেন সুরায় মুলকের আয়াতে বলেন আসমানে আছেন সুরায় তোহার পাঁচ নম্বর আয়াতে বলেন আরো সে আছেন তাহলে আসলে আছেন কোথায় আল্লাহ বলতে চান এই গোটা সৃষ্ট জগতের মধ্যে আমি সর্বত্রই আছি সবখানেই আছি কিন্তু আমি যেহেতু তোমাদের মতো শরীর বিশিষ্ট নই আকার বিশিষ্ট নই আল্লাহর শরীর নাই আল্লাহর আকার আকৃতি নাই এই জন্য আমার থাকার জন্য কোন স্থানের দরকার হয় না এবং আমি সীমিত অবস্থায় থাকি না তোমাদের যার শরীর যত বড় সে ততটুকু সীমিত জায়গায় থাকে আমার শরীর নাই এই জন্য আমি সীমিত জায়গায় থাকি না আমার ব্যাপারটা এমন নয় যে জমিনে থাকলে আসমানে থাকি না আসমানে থাকলে আরো সে থাকি না আরো সে তাকলে পাতালে থাকি না আমার ব্যাপার এমন নয় এমন ব্যাপার হইল তাদের যাদের শরীর আছে আকার আছে যাদের সুনির্দিষ্ট শরীর আছে এবং সীমিত আয়তন আছে শরীরে এরা এক জায়গায় তাকলে আর এক জায়গায় তাকে না আমি নিরাকার হওয়ার কারণে আমি অশরীরী সত্তা হওয়ার কারণে আমার ব্যাপারটা এমন নয় যে আমি জমিনে থাকলে আসমানে থাকি না আমি আসমানে থাকলে আরো সে থাকি না আরো সে থাকলে পাতালে থাকি না আমার ব্যাপার এমন নয় আমি সবটা নিয়ে আসি বাকি রইল আসমান জমিন আরস কুর্সি পাতাল পুরী পর্যন্ত সৃষ্টি করার আগে যখন জগৎ বলতে আমি আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করি নাই তখনও আমি আল্লাহ ছিলাম জগতের কোনো কিছুই আল্লাহ যখন সৃষ্টি করেন নাই তখনও আল্লাহ ছিলেন এর দ্বারা পরিষ্কারভাবেই বোঝা যায় যে আল্লাহর থাকার জন্য কোনো স্থানের দরকার হয় না কোন স্থান যখন ছিল না তখনও আল্লাহ ছিলেন সুতরাং আল্লাহ টাকার জন্য স্থানের দরকার নাই এই জগৎগুলি সৃষ্টি করার পরে যে বললাম আমি জমিনে আসি আসমানে আসি আরসে আসি এই কথাগুলির ব্যাখ্যা কি এই কথাগুলির ব্যাখ্যা মুফাসিরিন কেরাম সাহাবায় কেরামের যুগ থেকে পরবর্তী ইমামগণের যুগ পর্যন্ত দুইটা ব্যাখ্যা এই পর্যন্ত তারা পেশ করেছেন দুটা ব্যাখ্যা সঠিক এবং সহি আল্লাহ যে কোনো সময় বলেন আমি আরো সে আসি এর ব্যাখ্যা কি আল্লাহ যে কোনো সময় বলেন আমি আসমানে আসি এর ব্যাখ্যা কি আল্লাহ যে কোনো সময় বলেন আমি তোমাদের সাথে আসি অর্থাৎ জমিনে আসি এর ব্যাখ্যা কি সর্বযুগের মুহাদ্দিসিন মুহাসিরিন এর পক্ষ থেকে এর দুইটা ব্যাখ্যা পেশ করা হয়েছে একটা ব্যাখ্যা হইল আল্লাহর বিধান আল্লাহর অস্তিত্ব নিয়ে তোমরা মাথা ঘামাইবে না সাবধান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে তোমাদের পরিষ্কার কোনো ধারণা দুনিয়ার জীবনে লাভ হবে না আল্লাহর অস্তিত্ব নিয়া মাথা গামাইও না আল্লাহর কুদরত নিয়া মাথা গামাও আল্লাহর সিফত নিয়া মাথা গামাও আল্লাহর সৃষ্টি নিয়া মাথা গামাও আল্লাহর নিয়ামত নিয়া মাথা গামাও তাহলে আল্লাহর অস্তিত্বটা কেমন এই প্রশ্নের জবাব নিয়া মাথা গামানি নিষেধ কেন নিষেধ এটা বুঝাবার জন্য আল্লাহ মানুষের মধ্যে একটা দৃষ্টান্ত হতেছে আল্লাহ বলেন ইয়াস আলুনাকা রুহ কুলির রুহ মিন আমরি রব্বি ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকেরা আপনাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলে দিন মানুষের রুহ বা আত্মা এটা আল্লাহর একটা হুকুম এই ব্যাপারে তোমরা বেশি জ্ঞান লাভ করতে পারবে না রু কেমন কত বড় কি আকার কি নমুনা শরীর আছে কিনা রং কেমন এই প্রশ্নগুলির জবাব যেমন তোমরা হাসিল করতে পারবে না তোমার শরীরের ভিতরে রু সম্পর্কেই যদি তুমি পূর্ণ জ্ঞান লাভ করতে পারো না সমস্ত জগৎবাসীর রু যিনি সৃষ্টি করেছেন তার অস্তিত্ব সম্পর্কে তুমি পূর্ণ জ্ঞান কিভাবে লাভ করবে কাজেই আমরা যেমন ভাবে আমাদের রুহ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান দুনিয়ার জীবনে হাসিল করতে পারব না মায়ের গর্ভস্থ সন্তানের ভিতরে রু ঢুকে আপনারা কি বিশ্বাস করেন ঢুকে কিনা মায়ের পেটের ভিতরে সন্তান ওই সন্তানের ভিতরে রু ঢুকে কোন দিক দিয়ে আসে কোন দিক দিয়ে ঢুকে কেউ জানবে দূরের কথা কেউ দেখবে দূরের কথা কেউ বুঝবে দূরের কথা ডাক্তারি পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়বে দূরের কথা গর্বের শুরু থেকেই যদি গর্ভবতী নারীটারে একটা মেশিনের ভিতরে ঢুকাইয়া রাখা হয় মেশিনেও ধরা পড়বে না আবার মরণকালে তার দেহ থেকে রুখটা যখন বাহির হইয়া যায় কত মানুষ বসা থাকে তার কাছে কত ডাক্তার বসা থাকে কত জ্ঞানী গুণী বসা থাকে তো কত চক্ষুষ্মান বসা থাকে কোন দিক দিয়া বাহির হইয়া যায় কেমন ভাবে বাহির হইয়া যায় বাইরিয়া কোন দিকে যায় কেউ দেখতে পারে না মেশিন ফিট করিয়া রাখলে মেশিনে ধরা পড়ে না কি বাইরিয়া গেল মেশিনে শুধু বলতে পারে ভিতরে রইছে কি নাই এতটুকু বলতে পারে যতক্ষণ পর্যন্ত ভিতরে আছে মেশিন ফিট করলে মেশিনে বলতে পারে আছে তাও মেশিনে ধরা পড়ে না আলামতে বোঝা যায় আছে কারণ তার হার্টের পালপিটিশন আছে এটা লক্ষণ তার রু আছে হার্টের পালপিটিশন বন্ধ হইয়া গেছে এটা প্রমাণ হইল তার ভিতরে রু নাই বাইর হইয়া গেছে মেশিনে ধরা পড়ে না মেশিনে আলামতে বলে লক্ষণে বলে সুতরাং তোমাদের রু সম্পর্কে যদি তোমাদের শরীরের ভিতরে যে রু থাকে এই রু সম্পর্কে যদি তোমাদের পূর্ণ জ্ঞান হাসিল করা দুনিয়ার জীবনে সম্ভব না হয় সমস্ত মানুষের রু যিনি সৃষ্টি করেছেন তার অস্তিত্ব সম্পর্কে তোমাদের জ্ঞান লাভ করা সম্ভব নয় সুতরাং আল্লাহর অস্তিত্ব নিয়ে মাথা গামাইও না আল্লাহর নিয়ামত নিয়ে মাথা গামাও এই কারণে আল্লাহ আসমানে আছেন আল্লাহ জমিনে আছেন আল্লাহ আরসে আছেন এই জাতীয় আয়াতগুলির দুইটা তস্তির মুফাসির কেরাম করেছে একটা তস্তির হইল আল্লাহ যা বলেছেন ঠিক বলেছেন আল্লাহ যখন বলেছেন আরসে আছেন ঠিক বলেছেন আল্লাহ যখন বলেছেন আসমানে আছেন ঠিক বলেছেন আল্লাহ যখন বলেছেন তোমাদের সাথে সাথে অর্থাৎ জমিনে আছেন ঠিক বলেছেন কিভাবে আসেন যে বুঝার জ্ঞান আমাদের নেই বস এক তফসিল শেষ কথা বুঝলেন কিনা লাগে কিভাবে আছেন এটা বুঝার জ্ঞান আমাদের নাই এবং এই জ্ঞান অনুসন্ধান করার দরকারও আমাদের নাই এই জ্ঞান অনুসন্ধান করে আমাদের কোনো লাভও নাই এক তফসিল আরেক তফসির হইল যে আল্লাহ রব্বুল আলমিন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা সাগর মহাসাগর এমনকি পাতাল পুরি পর্যন্ত আসেন কথার দুই নম্বর ব্যাখ্যা হইল জগতের সর্বত্র আল্লাহর এলিম এবং আল্লাহর কুদরত বিদ্যমান জগতের মধ্যে এমন একটা বিন্দু নাই যে বিন্দুর মধ্যে আল্লাহর ক্ষমতা চলে না গোটা সৃষ্ট জগতের মধ্যে এমন একটা দুলার কণা নাই যেই দুলার কণা সম্পর্কে আল্লাহ জানেন না আল্লাহ সবখানে আসেন কথার দুই নম্বর ব্যাখ্যা সবখানে আল্লাহর ক্ষমতা চলে এবং সবখানের খবর আল্লাহর আছে এই বিষয়টা বুঝে গিয়ে আল্লাহ বলেন وَإِن تَجْهَرْ بِالْقَوْلِ فَإِنَّهُ يَعْلَمُ السِّرَّ وَأَخْفَى তুমি যদি জুড়ে কথা বলো এটা যেমন আল্লাহ শুনেন তুমি যদি আস্তে কথা বলো সেটাও আল্লাহ শুনেন তুমি যদি কথা না বলে মনে মনে গোপন রাখো সেইটাও আল্লাহ জানেন আচ্ছা আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি ধরেন আমি একটা কথা আপনাদেরকে বলবো এখনো বলি নাই মনে মনে আছে আমার এই কথাটা মুখে উচ্চারণ করার আগে আমাকে যদি একটা এক্সরে মেশিনে নিয়ে আমার সুলো আনা বডির ফটোটা তোলা হয় যেই কথাটা মনে আছে এই কথাটা কি এক্সরে মেশিনে উঠবে তাহলে আমার মনের কথা যা মেশিনে ধরতে পারে না আল্লাহ বলেন আমি তোমার মনের ভিতরে কোন কথা আছে তাও ধরতে পারি তাহলে আল্লাহ সবখানে আসেন কথার দুই ব্যাখ্যা এক ব্যাখ্যা হইল আল্লাহ আসেন কিভাবে আসেন আমি জানিও না আমার জানার দরকারও নাই জানতে জানার চেষ্টা করলে আমার কোনো উপকারও নাই এক ব্যাখ্যা সবখানে আসেন আল্লাহ কিভাবে আসেন আল্লাহ যেভাবে পারেন সেভাবে আসেন দুই নম্বর ব্যাখ্যা হইল আল্লাহ সবখানে আসেন মানে সবখানে আল্লাহর ক্ষমতা বিদ্যমান সবখানে আল্লাহর জ্ঞান বিদ্যমান আল্লাহর এলিম বিদ্যমান এমন একটা দুলার কণা নাই যে দুলার কণা সম্পর্কে আল্লাহ জানেন না এমন একটা দুলার কণা নাই যে দুলার কণা আল্লাহর হুকুম ছাড়া নড়াচড়া করতে পারে আফ্রিকার গভীর জঙ্গলে যেখানে সূর্যের আলু পৌঁছে না সেই পাহাড় জঙ্গলের ভিতরে যদি একটা ছোট্ট একটা ক্ষুদ্র পিপিলিকার গর্ত থাকে সেই ক্ষুদ্র পিপিলিকার গর্তের ভিতরে আপনারা কি মনে করেন আলোকিত না অন্ধকার তেমনি তো জঙ্গল সূর্যের আলু গর্তের বাইরেই পৌঁছে না এই গভীর অন্ধকার জঙ্গলের ভিতরে যে ক্ষুদ্র পিপিলিকার গর্ত সেই গর্তের ভিতরে সুইয়ের মাতার মতো ছোট ছোট পিপিলিকা এর ফার কত বড় যে ফিফরাটা সুইয়ের মাতার সমান তার পাও কত বড় হাঁটার সময় সেই পাওটাও ফিফরা লড়ায় কিনা আপনারা কি মনে করেন যত ছোট হই হোক তার পাও লড়ায় তো আল্লাহ সেই লারানিও দেখেন এই ক্ষুদ্র পিপিলিকার পায়ের নড়াচড়ার মধ্যেও এমন কিছু না কিছু আওয়াজ আছে যা তোমাদের কানে ধরা পড়বে দূরের কথা তোমাদের মেশিনেও ধরা না পড়তে পারে কিন্তু আল্লাহ ফাকরাবুল আলমিন জানে শুনেন সব কথার সার কথা আল্লাহ সব কানে আসেন কথার দুই ব্যাখ্যা এক ব্যাখ্যা হইল আল্লাহ কিভাবে আছেন সেটা আমরা জানি না জানার দরকার নেই এটা সব থেকে নিরাপদ এটা সব থেকে নিরাপদ এটার মধ্যে কোন তর্ক বিতর্কের অবকাশ নাই আর একটা হইল আল্লাহ সবখানে আছেন মানে আল্লাহর ক্ষমতা সবখানে আছে আল্লাহর শক্তি সবখানে আছে আল্লাহর জ্ঞান সবখানে আছে আপনার জামার পকেটের ভিতরে যে সেলাই আছে সেলাইয়ের মধ্যে যে সুতা আছে সুতার যে মাথা আছে মাথার মধ্যে যে গিরো আছে এই গিরোটা যে ছুটিয়া গেছে যে কারণে পকেটের এক কোনা সামান্য ফাঁক হইয়া গেছে আপনার খবর নাই পয়সা তুইছেন আর পরে গেছে আপনার খবর হইবার আগেই আল্লাহর খবর আছে আপনার পকেটের অবস্থা কি আছে তাহলে আমরা আল্লাহ সব কানে আসেন আল্লাহর পরিচয় প্রসঙ্গে আল্লাহ সব কানে আসেন এই কথার যে দুইটা ব্যাখ্যা পাইলাম একটা ব্যাখ্যা হইল আল্লাহ যেভাবে পারেন সেভাবে আসেন আমি জানিও না জানার দরকারও নাই জানতে চেষ্টা করার কোনো ফায়দাও নাই এক ব্যাখ্যা আর এক ব্যাখ্যা হইল আল্লাহ সবখানে আছেন মানে আল্লাহর ক্ষমতাও সবখানে আছে আল্লাহর জ্ঞানও সবখানে আছে এই দু ব্যাখ্যা সহি যে কেউ যে কোনো ব্যাখ্যা মতে বিশ্বাস করবেন আল্লাহর পরিচয় লাভ করতে পারেন বরং স্বল্প জ্ঞানী মানুষের জন্য সাধারণ মানুষের জন্য দ্বিতীয় ব্যাখ্যা মতে আল্লাহর পরিচয় লাভ করা সহজ দ্বিতীয় ব্যাখ্যা মতে আল্লাহর পরিচয় লাভ করা সহজ আল্লাহ সব কানে আছেন মানে জগতের সব কানে আল্লাহর ক্ষমতা বিদ্যমান আল্লাহর শক্তি বিদ্যমান আল্লাহ সব কানে আছেন মানে জগতের সর্বত্র আল্লাহর জ্ঞান বিদ্যমান আল্লাহ ইলমান ও কুদ্রতান সমস্ত জগৎ জুড়ে বিরাজমান এই পদ্ধতিতে আমরা আল্লাহরে অতি সহজে বুঝতে পারি অতি সহজে চিনতে পারি এজন্যই রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লামের যুগের একজন সাধারণ মূর্খ মুসলমানদেরকে এক বেঈমান পণ্ডিতে জিজ্ঞাসা করেছিল আল্লাহ যে আল্লাহ দেখা যায় না ধরা যায় না শোয়া যায় না লাগাল পাওয়া যায় না অস্তিত্ব আছে বলে তার প্রমাণ কি তুমি প্রমাণ না পাইয়া কিভাবে বিশ্বাস করলে ওই মূর্খ অশিক্ষিত মুমিন জবাব দিল দূরের থেকে দোয়া দেখলে যদি বোঝা যায় নিচে আগুন আছে আগুন না থাকলে দোয়া হয় কি বলেন দূরের থেকে দোয়া দেখা যায় আগুন দেখা যায় না দোয়া দেখলেই যদি বোঝা যায় নিচে আগুন আছে আর চড়ই পাখির লেদা দেখলে যদি বোঝা যায় যে এইটা পাখির লেদা হাতির লেদা দেখলে যদি বোঝা যায় এটা হাতির লেদা এই সামান্য মল দেখে তার বিষ্ঠা দেখে যদি জন্তুটা কত বড় চিনা যায় ধুমা দেখে যদি আগুন চিনা যায় মাটির মধ্যে পায়ের দাগ দেখলে যদি কোন জন্তুর পায়ের দাগটা অনুমান করা যায় না গরুর পায়ের দাগ আর মানুষের পায়ের দাগ একরকম মাটির মধ্যে পায়ের দাগ দেখলে যদি কোন জন্তুর পায়ের দাগ তা জানতে পারা যায় এত বড় বিশাল আসমান জমিন চন্দ্র সূর্য এইগুলি যে একটা নিয়ম শৃঙ্খলার ভিতর দিয়া চলে এইগুলি দেখলে কি এদের চালক চিনা যায় না কাজেই সূর্যের মধ্যেও আল্লাহর ক্ষমতা বিদ্যমান চন্দ্রের মধ্যেও আল্লাহর ক্ষমতা বিদ্যমান জমিনের মধ্যেও আল্লাহর ক্ষমতা বিদ্যমান এমনকি পাতাল পুরিতে পর্যন্ত আল্লাহর ক্ষমতা বিদ্যমান এই জন্য আল্লাহ বলেন আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলির মালিক আল্লাহ সবগুলির মধ্যে আল্লাহর ক্ষমতা চলে এমনকি জমিনের নিচে বিজ্ঞানীরা অনেক সময় চেষ্টা করেছে যে বাংলাদেশ থেকে আমেরিকা পর্যন্ত আকাশ পথে আসতে আমেরিকার থেকে বাংলাদেশ পর্যন্ত আকাশ পথে যাইতে গুড়িয়া যাইতে হয় ধরেন এই মাউথ পিসটা যদি এই গ্লোবের উদাহরণ হয় মাউথ পিসটা যদি পৃথিবীর উদাহরণ হয় আমেরিকা এখানে বাংলাদেশ এখানে আমেরিকার থেকে ফ্লাইটে এই দিক দিয়ে ঘুরাইয়া এখানে যাইতে আমেরিকার থেকে মাটির দিকে খুদলে মাটি খুদলে যদি সুদা এদিক দিয়ে ইয়া বাইরে হওয়া যাইত রাস্তা ফাঁসবাগের বাগের এক হইয়া যাইত কথাটা বুঝতে পারছেন আপনারা আকাশ পথে গেলে যেটুকু ঘুরিয়া যাইতে হয় জমিনের ভিতর দিয়া যাইতে পারলে এর চেয়ে রাস্তা অনেক গুণে কম হইত এবং এই বিমানের এত খরচ লাগতো না শুধু একটা লিফট ফিট করে দিলেই একটানে বাংলাদেশ থেকে আমেরিকা একবার সেরে দিলেই বাংলাদেশে আমেরিকা থেকে বাংলাদেশ যাওয়া যায় এই বুদ্ধি করিয়া বিজ্ঞানীরা এই সুরুঙ্গ ফত খুদার চেষ্টা করছে যে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত সুরুং খুদিয়া যাওয়া যায় কিনা ছয় মাইল পর্যন্ত যাওয়ার পরে দেখা গেল যে মিশিন দিয়া সুরঙ্গ খুদে এই জমিনের গভীরে এমন উত্তপ্ত গরম স্তর আছে যার হিটে মিশিনের লোহা পর্যন্ত গলিয়া পানি হইয়া যায় তাহলে যেখানে মেশিন গেলে মেশিনে মাটি খুঁড়বে দূরের কথা মেশিন পর্যন্ত হিটে গলে পানি হইয়া যায় এর নিচে কি আছে তোমরা কি জানো আল্লাহ বলেন তোমরা কি জানো এর নিচে কি আছে তোমরা জানো না আমি আল্লাহ জানি সুতরাং আমি ভাতালেও আছি বুঝে থাকলে বলেন আল্লাহ ফাতালেও আছেন কথাটার ব্যাখ্যা পরিষ্কার হয়েছে এখন আল্লাহ ফাতালেও আছেন মানে ফাতালেও আল্লাহর ক্ষমতা চলে ফাতালেও আল্লাহর জ্ঞান আছে কি আছে না আছে এটা হইল আল্লাহ সব কানে আছেন কথার দুই নম্বর ব্যাখ্যা কোরআনের কোন আয়াতের যদি একাধিক ব্যাখ্যা হয় রসুলের কোন হাদিসের যদি একাধিক ব্যাখ্যা হয় এবং সেই ব্যাখ্যাগুলি যদি নীতিমতে ব্যাখ্যা দেওয়া হয় এবং ব্যাখ্যা দেওয়ার যোগ্যতা যাদের আছে তারা যদি ব্যাখ্যা দেন তাহলে যে কোনো ব্যাখ্যা গ্রহণ করাই রাইট কোনো একটা ব্যাখ্যাও রং নয় এর উদাহরণ হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি বলেন নামাজে মুক্তাদিদের জন্য রাত পড়া লাগে না ইমাম শাফি রহমতুল্লাহ আলী বলেন পড়া লাগবে ইমাম আবু হানিফা কোরআন হাদিস বুঝার বেলায় অযোগ্য না ইমাম শাফি অযোগ্য দুজনই আমাদের ছে যোগ্য এক হাদিস আল্লাহ রসুল বলেন হাইরুল কুরুনি কারণী আল্লাহ রসুল বলেন শ্রেষ্ঠ মুসলমান আমার যুগের মুসলমান তারপরে দুই নম্বরে শ্রেষ্ঠ মুসলমান তাদের পরের যুগের মুসলমান তাবে তারপরে তিন নম্বরে শ্রেষ্ঠ মুসলমান তাদের পরের যুগের মুসলমান তাবে তাবে রাসুলকে যে সমস্ত ইমানদারেরা পাইছেন তাদের নাম সাহাবায় কেরাম সাহাবায় কেরামদেরকে যে সমস্ত ইমানদারেরা পাইছেন তাদের নাম তাবে তাবেইনকে যে সমস্ত ইমানদারগণ পাইছেন তাদের নাম তাবে তাবেইন আল্লাহ রসুল বলেন এই তিন দল মুসলমান সঠিক মুসলমান এই তিন দল মুসলমান সর্বশ্রেষ্ঠ মুসলমান হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহী তাবেইনদের অন্তর্ভুক্ত ইমাম সাফে রহমতুল্লাহ আলহি তাবে তাবিদের অন্তর্ভুক্ত রসুলের হাদিস মতো বলেন ইমাম আবু হানিফা শ্রেষ্ঠ মুসলমান ছিলেন কিনা ইমাম সাফে শ্রেষ্ঠ মুসলমান ছিলেন কিনা তাহলে কোরআন হাদিস তারা বেশি বুঝেছিলেন না আমরা বেশি বুঝেছি অথচ ইমাম আবু হানিফা বলেন মুক্তাদি সুরাকে রাত পড়বে না ইমাম সাফি বলেন সুরায় ফাতেহা পড়তে হবে এই এই ভিন্ন ভিন্ন মত দেখে বর্তমান যুগের অনেক মুসলমান যারা অকারণেই কোরআন হাদিসের গভীর জ্ঞান অর্জন করতে রাজি না দুনিয়ার যে কোনো জ্ঞান হাসিল করতে রাজি দুনিয়ার যে কোনো দন হাসিল করতে রাজি কিন্তু কোরআন হাদিসের গভীর জ্ঞান অর্জন করতে রাজি না ইচ্ছাকৃতভাবেই এরা কোরআন হাদিসের গভীর জ্ঞান অর্জন করে না যে কোনো দরকার মনে করে না অথচ হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের আলামত গুলির মধ্যে একটা আলামত হইল তোল্লিম এই দুইটা ব্যাখ্যা একটা ব্যাখ্যা জ্ঞান শিখবে কিন্তু ধর্মের জ্ঞান শিখবে না কেয়ামতের আলামত আরেকটা ব্যাখ্যা হইল ধর্মের জ্ঞানও শিখবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয় পরকালে পুরস্কার পাওয়ার জন্য নয় ধর্মের জ্ঞানকে দুনিয়ার দন সম্পদ কামাই করার হাতিয়ার হিসাবে ব্যবহার করার জন্য কোরআন হাদিসের জ্ঞান শিখবে অথচ অন্য হাদিসে আল্লাহ রসুল বলেছেন কোরআন হাদিসের জ্ঞান যারা শিখে দুনিয়ার দন কামাই করার জন্য এরা জান্নাতে যাবে দূরের কথা জান্নাতের সুগন্ধ পাবে না এই আনুষঙ্গিক হাদিসগুলি বুঝলে সামনের কথাগুলি বুঝতে সহজ হবে আমাদের বর্তমান সমাজের বহু মুসলমান হয়তো জ্ঞান শিকার দরকার মনে করে কিন্তু কোরআন হাদিসের জ্ঞান নয় আর না হয় কোরআন হাদিসের জ্ঞানও শিখে পরকালের জন্য নয় দুনিয়ার জন্য পরকালের জন্য কোরআন হাদিসের জ্ঞান গভীরভাবে শিখতে রাজি এমন মুসলমানের সংখ্যা এই সমাজে খুবই কম তারা পকালের জীবনের সাফল্যের জন্য কোরআন হাদিসের গভীর জ্ঞান শিখেন তারা খুব ভালো রকম জানেন যে মুস্তাহিদগণ ওই সমস্ত ইমামগণ এই সমস্ত আলা মাসাইল নিয়ে দিমত করার অধিকার পাইলেন কোথায় ইমাম আবু হানিফা এই অধিকার কোথায় পাইলেন সুরাকেরাত পড়া লাগবে না বলার ইমাম সাফি এই অধিকার কোথায় পাইলেন সুরায় ফাতেহা পড়া লাগবে বলার এই অধিকার স্বয়ং আল্লাহ তার কোরআনে রসুল তার হাদিসে দিয়েছেন কারে এই অধিকার দিলেন এবং কিভাবে দিলেন আমাদের একটু বোঝা দরকার একটা কথা আমি আশা করি আপনারা সবাই জানেন এবং বিশ্বাস করেন সেটা হইল কোরআন হাদিসের বিধানগুলি কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের জন্য সচল না কোন সময়ে অচল সব কেমত পর্যন্তের জন্য সচল কোরআনের বিধান কোনদিন অচল হবে না হাদিসের বিধান কোনদিন অচল হবে না অথচ কোরআনের আয়াতগুলি সীমিত রসুলের হাদিসগুলি সীমিত আর মানুষের জীবনে সমস্যা আসে সীমিত না অসীম সীমিত সমস্যা আমাদের বাপদাদার আমলে যে সমস্যা দুনিয়াতে ছিল বর্তমানে ওই সমস্যা রয়েছে আর না আর অন্যতম সমস্যা আছে একটা সহজ উদাহরণ দিচ্ছি শুনেন কোরআন হাদিস যখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রসুল উম্মতের হাতে রেখে যাচ্ছিলেন তখন দুনিয়াতে লোক সংখ্যা বলতে কোনো সমস্যা ছিল না বর্তমান দুনিয়াতে লোক সংখ্যা অনেক দেশে লোক সংখ্যা এমন সমস্যা হইয়া দাঁড়াইছে এই লোক সংখ্যা না কমাইলে সরকার এদেরকে খোরাক দিতে পারবে না এই ভয়ে লোক সংখ্যা কমানির জন্য সরকারি ভাবে ব্যবস্থা গ্রহণ করা হইতেছে এই যে বর্তমান দুনিয়াতে লোক সংখ্যা বলতে একটা সমস্যা দেখা দিয়েছে এই সমস্যা কোরআন নাজিল হওয়ার সময় ছিল ছিল না কোরআন নাজিল হওয়ার সময় লোক সংখ্যা বলতে কোনো সমস্যা ছিল না এক এক পৃথিবীর এক এক অঞ্চলে কিছু সংখ্যক লোক কোথাও বাস করত এই আরেক অঞ্চলে কিছু লোক বাস করত আর সারা দুনিয়াকে দুনিয়া খালি অনাবাদী ফরিয়া থাকত আর এখনকার অবস্থা পৃথিবীতে মানুষের গণবসতি হওয়ার কারণে চন্দ্রেনি কিছু মানুষ পাস করে দিয়া ওইখানে দিয়া এখানে কিছু পরিবেশ কিছু হালকা করা যায় এই চিন্তা ভাবনাও চলছে গত বছর আপনাদের আমেরিকায় এসে সংবাদ পেলাম আমেরিকার কে নাকি দশ কোটি ডলারের বিনিময়ে চন্দ্রে গিয়ে আসছেন এবং সেখানে একটা প্লটও খরিদ করে আসছেন এই মানুষের অভিযান চলছে আমি বলতে চাইতেছি যে এই কথাটা অতিরিক্ত লোক সংখ্যা সমস্যাটা কোরআন যখন নাজিল হইতেছিল তখনই ছিল না বর্তমান বিশ্বের সমস্যা এটা তাহলে কোরআন এ সময় সমস্যাটাই ছিল না এখন নূতন দেখা দিল সমস্যা পুরাতন কোরআন নূতন সমস্যার সমাধানটা কিভাবে দিল এই প্রশ্নটার একটা সুষ্ঠু মীমাংসা নিলেই সামনের কথাগুলি আমরা অতি সহজে বলতে পারব যদিও লোক সংখ্যা সমস্যা কোরআন নাজিল হওয়ার সময় ছিল না কিন্তু যিনি কোরআনটা নাজিল করেছিলেন তিনি কি জানতেন না লোক সংখ্যা বলতে একটা সমস্যাও ভবিষ্যতে দুনিয়াতে আসবে তাহলে তিনি কি এর সমাধানটা না দিয়েই কোরআনের বিধান কিয়ামত পর্যন্ত সচল বলেছেন না অগ্রিম সমাধান দিয়া অগ্রিম সমাধান দিয়া আর মানুষের একটা অবস্থা হইল যে সমস্যাটা এখনো দেখে নাই এটার সমাধান দিলে বুঝেও না সমস্যা আসলে পরে সমাধান বুঝে আসে না সমস্যা আসার আগে সমাধান বুঝে আসে আসলে পরে সমাধান বুঝে আসে আগে আসার আগে সমাধান বুঝে না এই কারণে আল্লাহ ফকরাবুল আলমিন কোন কোন ব্যাপারে কোরআনে সমাধান দিয়েছেন সুস্পষ্ট ভাষায় কোন কোন ব্যাপারে কোরআনে সমাধান দিয়েছেন অস্পষ্টভাবে ইঙ্গিতে যে ইঙ্গিত অনেক যুগের লোকে বুঝেই না অনেকে বুঝার যোগ্যতাই রাখে না এই কারণে কোরআনে যে সমস্ত বিষয়ের সুস্পষ্ট সমাধান পাওয়া যায় এইগুলি সর্বযুগে সর্বাবস্থায় চলবে কোন রকমের চিন্তা গবেষণা করিয়া সমাধান বাইর করার দরকার হয় না যেমন রোজা রাখা ফরজ এটা কোরআনের বিধান কিনা বিধান কোন মাসে রোজা রাখা ফরজ হবে আল্লাহ সুস্পষ্ট ভাষায় কোরআনে তার নাম বলে দিয়েছেন শাহরু রামাদন রমজান মাসে রোজা রাখা ফরজ কিন্তু কতদিন রোজা রাখা ফরজ আল্লাহ সুস্পষ্ট ভাষায় বলেননি যে অস্পষ্ট রাখছেন অস্পষ্ট আল্লাহ কিভাবে অস্পষ্ট রাখেন দেখেন আল্লাহ বলেন আদুদাত গনা বাসা কতেক দিন বলেন তো কতেক দিন বলতে কতদিন বোঝায় বিশ দিন বোঝা যায় না একুশ দিন বোঝা যায় না পঁচিশ দিন বোঝা যায় না ত্রিশ দিন বোঝা যায় কতেক দিন বলতে সুনির্দিষ্ট কোনো সংখ্যা বোঝা যায় না মাসের নামটা পরিষ্কারভাবে বললেন দিনের সংখ্যাগুলি পরিষ্কারভাবে বললেন না কেন তার কারণ হইল পৃথিবী এবং পৃথিবীর বাসিন্দাদের অবস্থা দুইটা একটা অবস্থা হলো চিরকাল এক নিয়মে চলে আর একটা অবস্থা হইল পরিবর্তন পরিবর্তন হয় বলেন আমার কথা বুঝে থাকলে পৃথিবী এবং পৃথিবীর বাসিন্দাদের অবস্থা কতটা একটা অবস্থা চিরকাল এক নিয়মে চলে আরেকটা অবস্থা চিরকাল এক নিয়মে চলে না মাঝে মধ্যে পরিবর্তন পরিবর্তন হয় যে সমস্ত অবস্থা চিরকাল এক নিয়মে চলে এর মধ্যে একটা হইল কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত বৎসর হবে প্রত্যেকটা বৎসর বারো মাসে হবে এবং এর মধ্যে একটা মাসের নাম রমজান হবে এই নিয়মের কোনো পরিবর্তন কিয়ামত পর্যন্ত হবে না কথা বুঝতে পারতেছেন কিয়ামত পর্যন্ত যত বৎসরই হোক প্রত্যেকটা বৎসর কত মাসে হবে কোন বৎসর এগারো মাসেও হবে না কোন বৎসর তেরো মাসেও হবে না কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যতগুলি বৎসর আসবে সবগুলি বৎসর হবে বারো মাসে এবং বারো মাসের মধ্যে একটা বৎসর একটা মাস রমজান অবশ্যই হবে এই জন্য কোন মাসে রোজা রাখা ফরজ সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন শাহরু রমাদান এই অবস্থার পরিবর্তন নাই স্থায়ী বিধান দিয়া দিলাম রমজান মাসে রোজা রাখা ফরজ এর কোনো পরিবর্তন হবে না চিন্তা গবেষণা করে মাস নির্ধারণ করতে হবে না মাসের নাম সুস্পষ্ট কিন্তু আল্লাহ তখনই জানতেন প্রতি বছরের রমজান সুনির্দিষ্ট দিনের সংখ্যায় হবে না কোন বছরের রমজান হবে উনত্রিশ দিনে কোন বছরের রমজান হবে ত্রিশ দিনে বলেন দিনের সংখ্যা স্থায়ী না পরিবর্তনশীল কাজেই যদি আল্লাহ বলে এটাও সুস্পষ্টভাবে বলে দিতেন যে রমজান মাসে আসলে রোজা রাখতে হবে ত্রিশ দিন তাহলে রমজানের উনত্রিশ দিন যেই বছর ঈদের চান দেখা যাইত ওই দিন আল্লাহর কথা ত্রিশ শব্দটা পুরা করার জন্য ঈদের দিনও রোজা রাখতে হইতো কথা বুঝতে পারছেন তাহলে দিনের সংখ্যা সুস্পষ্ট বলাটা মানুষের জন্য সুবিধাজনক না অস্পষ্ট রাখাটা সুবিধাজনক তাইলে যে যে নিয়ম স্থায়ী ওই নিয়ম সম্পর্কে বিধান দিচ্ছেন সুস্পষ্ট ভাষায় যে নিয়ম অস্থায়ী পরিবর্তনশীল এই নিয়ম সম্পর্কে বিধান দিয়েছেন সুস্পষ্ট ভাষায় নয় অস্পষ্ট ভাষায় এই অস্পষ্ট ভাষার সময় মতো সুস্পষ্ট বিধান সুস্পষ্ট ব্যাখ্যা উদ্ধার করে জাতির সামনে পেশ করবে কারা আল্লাহ ফকরাবুল আলমিন সুরায় নিসার উনষাট নম্বর আয়াতে বলেছেন মুস্তাহিদ ইমামরা এই সমস্ত অস্পষ্ট কথাগুলির সুস্পষ্ট ব্যাখ্যা বের করে জাতির সামনে পেশ করবে এবার সেই আয়াতটাও বোঝার চেষ্টা করি আমরা আল্লাহ ফকরাবুল আলমিন সুরাই নিসার উনষাট নম্বর আয়াতে বলেন অর্থাৎ হে ইমানদার গণ তোমরা আল্লাহর হুকুম পালন করো তারপরে বলেন রাসুলের হুকুম পালন করো তারপরে বলেন উলুল আমরের হুকুম পালন করো তারপরে বলেন উলুল আমরগণ যদি একমত হতে না পারেন তাহলে যাদের মত কোরআন হাদিস থেকে উদ্ভূত তাদের অনুসরণ করো এই আয়াতের ব্যাখ্যায় পৃথিবীর বিখ্যাত মুফাসিরে কোরআন পৃথিবীর বিখ্যাত দার্শনিক এবং পৃথিবীর বিখ্যাত ওলি এই তিন গুণে একজন মানুষের মধ্যে একত্র হওয়া সাধারণ ব্যাপার নয় সারা পৃথিবী বিখ্যাত মুফাসিরে কোরআনও সারা পৃথিবী বিখ্যাত দার্শনিকও আবার সারা পৃথিবীর বিখ্যাত ওলিও এরকম এক ব্যক্তি হওয়া বড় কঠিন ব্যাপার এইরকম একজন পৃথিবী বিখ্যাত মুহাসিরে কোরআন দার্শনিক ওলি ছিলেন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলহী তার তফসিরের অমর গ্রন্থ যা সারা পৃথিবীর মুসলমানেরা যার যাকে ফলো করে থাকে নাম তফসিরে কবির এই তফসিরে কবিরে সুরায় নিসার উনষাট নম্বর আয়াতের ব্যাখ্যায় উল্লেখ আছে আল্লাহ যে বলেছেন সুরায় নিসার উনষাট নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর হুকুম মানো সাথে সাথে আবার বলেছেন রাসুলের হুকুম আল্লাহর হুকুম মানলে আবার রাসুলের হুকুম মানব কেন আল্লাহর হুকুম কি আমাদের জন্য যথেষ্ট নয় জবাব হইল অনেক কথাই আল্লাহ সুস্পষ্ট ভাবে কোরআনে বলেননি না বলার কারণ থাকতে পারে কিনা এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন অনেক কথা আল্লাহ সুস্পষ্ট ভাবে কোরআনে বলেননি সুতরাং কোরআনে যদি কোনো বিষয়ের সমাধান না পাও তখন রাসুলের হাদিসে সেই বিষয়ের সমাধান তালাশ করো এই জন্য এই আয়াতে আগে বলেছেন আল্লাহর হুকুম মানো কতক্ষণ কোরআনের মধ্যে সুস্পষ্ট সমাধান পাইবে যতক্ষণ এরপরে বলেন রাসুলের হুকুম মানো কখন কোরআনের সমাধান পাবে না যখন কথা বুঝতে পারেন তাহলে আমরা কোরআন রে ফলো কর্ম কতক্ষণ সুস্পষ্ট সমাধান কোরআনে পাওয়া যাবে যতক্ষণ কোরআন বাদ দিয়া হাদিসে সমাধান তালাশ করতে যাব কখন কোন বিষয়ের সমাধান কোরআনে পাব না যখন কথা বুঝে আছে আগের উদাহরণটাই বুঝেন কোরআনে আল্লাহ কতদিন রোজা রাখতে হবে রমজান মাসের দিনের সংখ্যা সুস্পষ্ট ভাবে বলেননি হাদিস শরীফে আল্লাহ রসুল বলে দিয়েছেন হাদিস শরীফে রসুলে করিম সাল্লাম বলেন চান্দ্রমাস উনত্রিশা হতে পারে কোনো কোনো বৎসর ত্রিশা হতে পারে কোনো কোনো বৎসর কেয়ামত পর্যন্ত কোনোদিন কোনো চান্দ্রমাস আঠাইশ দিনেও হবে না একত্রিশ দিনেও হবে না হয়তো উনত্রিশা আর না হয় ত্রিশা হয়তো উনত্রিশা আর না হয় ত্রিশা হবে হ্যাঁ আমার উম্মতেরা সুতরাং কোন বৎসর রমজান মাসে রোজা তোমরা কতদিন রাখবে তোমরা বুঝবে কিভাবে আল্লাহ তো দিনের সংখ্যা কোরআনে বলেননি উনত্রিশ দিন রাখবেও বলেননি ত্রিশ দিন রাখবেও বলেননি আল্লাহ অস্পষ্ট রেখেছেন সেই অস্পষ্টতার সুস্পষ্ট সমাধান শোনো যেই বছরের রমজান মাসের উনত্রিশ তারিখ বিকাল বেলা নূতন চন্দ্র দেখা যাবে শরীয়ত সম্মত ভাবে চন্দ্র দেখা সাব্যস্ত হবে সেই বছর রোজা রাখবে উনত্রিশ দিন আর যেই বছর রমজান মাসের উনত্রিশ তারিখ বিকাল বেলা নূতন চন্দ্র দেখা সাব্যস্ত হবে না সারা শরীয়তের বিধান মতে সেই বছরই এই মাসটা গণ্য হবে ত্রিশা এই কারণে আল্লাহ ফকরাবুল আলমিন সুরাই নিসার উনষাট নম্বর আয়তে বলেন হে ইমানদারগণ আল্লাহর হুকুম মানো এবার বলুন কতক্ষণ সুস্পষ্ট বিধান কোরআনে পাওয়া যাবে যত তারপরে বলেন রাসুলের হুকুম মানো এবার বলেন কোন সময় কোরআনের মধ্যে সুস্পষ্ট সমাধান পাওয়া যাবে না যে সময় তখন তোমরা রসুলের রসুলের হাদিস তালাশ করে দেখো রসুল সুস্পষ্ট সমাধান দিয়েছেন কিনা অথচ কোরআন যেমন কোরআনের আয়াতগুলি যেমন সীমিত রাসুলের জীবদ্দশায় নাজিল হয়ে সমাপ্ত হয়ে গেছে রাসুলের হাদিসগুলিও সীমিত রাসুল দুনিয়াতে তাকাকালেই রসুলের হাদিসগুলি উম্মতের হাতে সমজাইয়া দেওয়ার কাজ সমাপ্ত হয়ে গেছে সুতরাং রসুল দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এমন কোন সমস্যা যদি তোমাদের সামনে আসে যার সমাধান কোরআনেও তালাশ করে পাও না হাদিসেও তালাশ করে পাও না এরকম সমস্যা যদি আসে আল্লাহ ফকরাবুল আলমিন সুরায় নিসার উনষাট নম্বর আয়াতে বলেন যে বিষয়ের সুস্পষ্ট সমাধান কোরআনেও পাবে না হাদিসেও পাবে না সেই বিষয়ের সমাধান উলুল আমরের কাছে অনুসন্ধান কর এবার মুফাসিরিনে কেরাম লেখেন উলুল আমর বলতে কি বুঝায় তফসিরের কিতাবে লিখেছেন উলুল আমরের ব্যাখ্যা দুইটা উলুল আমরের একটা ব্যাখ্যা হইল দেশের সরকার আর একটা ব্যাখ্যা হইল মুস্তাহিদ ইমামগণ তোমরা দেশের সরকারের আদেশ মানবে কতক্ষণ তার আদেশ তোমার শরীয়তের বিরুদ্ধে না হবে যতক্ষণ সরকার যদি অমুসলিম হয় আর সরকারে যদি এমন আইন জারি করে যে আইন ইসলামের বিরোধিত নয় বরং দেশের উন্নতির জন্য সমাজের উন্নতির জন্য জনগণের শান্তির জন্য সরকারে যদি আইন করে এই সরকার যদি অমুসলিম হয় এই সরকারের আইন পালন করা তোমাদের উপর ফরজ এর একটা উদাহরণ শোনেন আমেরিকান সরকারের আইন মতে গাড়ি চালাইয়া যাইতে হয় রাস্তার বাম পাশ দিয়া না ডাইন পাশ দিয়া কোন পাশে দিয়া ডাইন পাশে দিয়া আর বাংলাদেশ সরকারের আইন মতে গাড়ি চালাইয়া যাইতে হয় রাস্তার বাম পাশ দিয়া এখন যদি বাংলাদেশের কোনো মুসলমান বলে যে রাসুল বলেছেন রাস্তার ডাইনে চলো সরকারে কয় বায়ে চলো মানি না সরকার তাই না চলবো অ্যাক্সিডেন্ট হবে কিনা অ্যাক্সিডেন্ট হবে আমেরিকান সরকারে যে রাস্তার ডাইনে গাড়ি চালানি এরকম করছে যে রসুলের সুন্নত পালন করার লাগি না আমেরিকান সরকারের মাহনাদের নবীর সুন্নত পালন করা না করায় আমিরান আমেরিকান সরকারের কিছু যায় আসে না দুনিয়াতে আখেরাতে টের হইলে যায় আসে কিনা কিন্তু দুনিয়াতে কিছু যায় আসে না আমেরিকান সরকার রাস্তার ডাইন পাশে গাড়ি চালাইয়া যাওয়ার জন্য নির্দেশ দিছে মোহাম্মদুর রসুল্লাহর সুন্নত হিসাবে নয় যা তার ক্ষমতা বলে কাজে আমেরিকায় যদি বসবাস করেন তাহলে নবীর সুন্নত এটা এমন একটা সুন্নত যেটা পালন করতে না পারলে গুণা হবে না সুতরাং এটা যেহেতু পালন করতে না পারলে গুণা হবে না অথচ সরকারের আইন লঙ্ঘন করে আপনি আমেরিকায় বাম সাইটে গাড়ি চালাইলে অ্যাক্সিডেন্ট হইলে যাবতীয় ক্ষয়ক্ষতির দায়িত্ব আপনাকেই বহন করতে হবে এবং সরকারের আইনে আপনার পানিশমেন্ট হবে এই জন্য এখানে ডান পাশেই গাড়ি চালাতে হবে সরকারের আইন মানতে হবে এই উদাহরণটা বুঝতে যদি কারো কিছু অসুবিধা হয় আর একটু সহজ একটা উদাহরণ দিচ্ছি ট্রাফিক সিগন্যাল আছে একটা লাল একটা সবুজ লাল সিগন্যালের নিয়ম হইল সামনে যাওয়া যাবে না সবুজ সিগন্যালের নিয়ম হইল সামনে যাওয়া যাবে এই নিয়মটা আল্লাহ কোরআনে দিয়া দিছেন না রসুল হাদিসে দিয়া দিছেন না আল্লাহও দিছেন না রাসুলেও দিছেন না লাল বাত্তি জ্বালাইলে গাড়ি থামতে হবে আর সবুজ বাত্তি জ্বালাইলে গাড়ি চালাইতে হবে এই আইন আল্লাহরও নয় রাসুলের নয় এই হুকুম আল্লাহ করেননি রাসুলও করেননি করেছে সরকার কেন করেছে এই আইনে আমার ইমান ইসলামের কোনো ক্ষতি হয় না এই আইন কেন করেছে আমরা অ্যাক্সিডেন্ট থেকে দুর্ঘটনার থেকে বাঁচার জন্য আমাদের শান্তির জন্য আমাদের নিরাপত্তার জন্য আমাদের উপকারের জন্য সরকার বেইমান হইলেও সরকার অমুসলিম হইলেও যে আইন আমার ইমানের বিরুদ্ধে যায় না যে আইন আমার শান্তির জন্য করে যে আইন আমার সুবিধার জন্য করে এই আইন পালন করা ফরজ সুতরাং এই আয়াতে উলুল আমর বলতে প্রথম নম্বর ব্যাখ্যা হইল সরকারের আইন পালন করো আল্লাহর হুকুম পালন করো যদি কোরআনে সুস্পষ্ট সমাধান পাও রসুলের হুকুম পালন করো যদি হাদিসের সুস্পষ্ট প্রমাণ পাও কোরআন হাদিস বিরোধী কোরআন হাদিসের বিরোধী হয় না এমন আইন যদি সরকার করে তোমাদের উপকারের জন্য তাইলে সরকারের হুকুম পালন করো এই সময় কোরআন হাদিসের বিরুদ্ধে না গেলে সরকারের হুকুম পালন করার কথাই বলা হয়েছে এই জন্য উলুল আমারের এক নম্বর ব্যাখ্যা হইল সরকার সুরায় নিসার উনষাট নম্বর আয়াতে আল্লাহ বলেছেন প্রথমে বলেছেন আল্লাহর হুকুম পালন করো কোন সময় কোরআনে সুস্পষ্ট সমাধান পাওয়া যায় যে সময় দুই নম্বরে বলেছেন রাসুলের হুকুম পালন কর কোন সময় কোরআনে পাওয়া যায় না যে সময় তিন নম্বরে বলেছেন উনুল আমরের হুকুম পালন কর কোন সময় যে ব্যাপারে কোরআনেও কিছু বলে না হাদিসেও কিছু বলে না লাল বাত্তি জ্বালাইলে গাড়ি চালাইতাম না সবুজ বাত্তি জ্বালাইলে গাড়ি চালাইতাম এই ব্যাপারে কোরআনেও কিছু কয় না হাদিসেও কিছু কয় না সরকারে যদি কয় তো যেভাবে কয় সেভাবে চলো উলুল আমারের এক ব্যাখ্যা কি হইল সরকার উলুল আমারের দুই নম্বর ব্যাখ্যা হইল মুস্তাহিদ ইমাম এটা দেশের ব্যাপার দশের ব্যাপার সমাজের ব্যাপার দুনিয়ার উন্নতির ব্যাপার দুনিয়ার শান্তির ব্যাপার যদি হয় তাহলে সরকারকে ফলো করো সরকারের হুকুম পালন করো ধর্মের ব্যাপার যদি হয় এইটা পালন কোনটা পালন করলে সোয়াব হবে কোনটা পালন করলে সোয়াব হবে না এমন ব্যাপার যদি হয় তাহলে সরকার নয় মুস্তাহিদ ইমামগণ যে কোরআন হাদিসের আলোকে যেই সমাধান বের করে দিবেন সেই সমাধান বের করতে গিয়া সমস্ত মুস্তাহিদ ইমাম যদি ঐক্যমত পোষণ করেন তাহলে এটার নাম হইল ইজমা কোরআনে যদি সুস্পষ্ট পাওয়া পাওয়া যায় বিবরণ পাওয়া যায় তাহলে আমার আমলের জন্য কোরআন দলিল না পাইয়া হাদিসে যদি সমাধান পাওয়া যায় তাহলে আমার আমার আমলের জন্য হইল হাদিস দলিল কোরআন হাদিসে পরিষ্কারভাবে আমি পাই না মুস্তাহিদ ইমামগণ কোরআন হাদিসের আলুকে সকলে ঐক্যমতে একটা সমাধান বাইর করিয়া দিলেন ওই সমাধানে সব ইমামগণ যদি ঐক্যমত পোষণ করেন তাহলে এটার নাম ইজমা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলহী তফসিরে কবিরে লিখেছেন যে সুরায় নিসার উনষাট নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন উলুল আমরের হুকুম পালন এটি ডিস্টার্ব করে কেন এই যে কোন সময় আওয়াজ হয় কোনো সময় হয় না ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তফসিরে কবির কবিরে সুরায় নিসার উনষাট নম্বর আয়াতের ব্যাখ্যায় বলেন আল্লাহ বলেছেন আল্লাহর হুকুম পালন করো কোরআনের দলিলের দ্বারা রসুলের হুকুম পালন করো হাদিসের দলিলের দ্বারা উলুল আমরের হুকুম পালন করো মুস্তাহিদ ইমামগণ ঐক্যমতে যে সমাধান দেন সেই সমাধান গ্রহণ করো বা উলিল আমরে মিনকুম বলে আল্লাহ ইজমাদ ইসলামী শরীয়তের দলিল এই কথা বলে দিয়েছেন আর যদি মুস্তাহিদ ইমামগণ একমত হইতে না পারিয়া যে বিষয়ের সমাধান কোরআনে পরিষ্কার ভাষায় পাওয়া যায় না হাদিসে পরিষ্কার ভাষায় পাওয়া যায় না সাহাবায়ে কেরামের ঐক্যমত পাওয়া যায় না মুস্তাহিদ মুজাহিদ ইমামগণ সমাধান বাইর করতে গিয়ে একমত হইতে পারেন না একজনে এইভাবে বলেন আর একজনে ওইভাবে বলেন এই যে যেভাবেই বলেন যারাই ফলো করো সব হবে এটা বুঝাইতে গিয়া আল্লাহ ফকরাবুল আলমিন ফাইন তানাজা বলেছেন অর্থাৎ এই আয়াতের মধ্যে আল্লাহ মুসলমানদের জন্য কেয়ামত পর্যন্ত কোন কাজ করবে কোন কাজ করবে না কোন কাজ করলে সব হবে কোন কাজ করলে সব হবে না সাব্যস্ত করার জন্য চারটা দলিল নির্ধারণ করে দিয়েছেন এক নম্বর দলিলের নাম কোরআন দুই নম্বর দলিলের নাম হাদিস তিন নম্বর দলিলের নাম ইজমা চার নম্বর দলিলের নাম কিয়াস কোরআন হাদিস ইজমা কিয়াস এই চারটা হলো মুসলমানের জিন্দগির সকল আমলের দলিল এই কথাগুলি বুঝলে ইমাম আবু হানিফাকে কে অধিকার দিল কেরাত ফরতে লাগবে না বলার মনে আছে প্রশ্ন প্রশ্নের জবাব বুঝতে হলে এই কথাগুলি আগে বুঝা যাইতে হবে ইমাম শাহিকে কে অধিকার দিল সুরে ফাতেহা পড়া লাগবে এই কথা বলার কথাগুলি বুঝে থাকলে এবার বলেন কে অধিকার দিল আল্লাহ কোথায় সুরায় নিসার উনষাট নম্বর আয়াত আমাদের সমাজের সর্বস্তরের মুসলমান দুইটা দলিল ভালো রকম চিনেন কোরআন এক দলিল আর হাদিস এক দলিল আর বাকি দুইটা দলিল আলেমগণ চিনেন সাধারণ মানুষ সবাই চিনে না মুস্তাহিদগণের ইজমাও একটা দলিল সাহাবায় কেরামের ঐক্যমতিটাও দলিল ইজমা যে দলিল এটার আবার তিনটা স্তর কোরআন হাদিসের পরিষ্কার সমাধান নাই এমন ব্যাপারে যদি সাহাবায় কেরাম একমত হইয়া গিয়া থাকেন এটাই গোটা উম্মতকে মানতে হবে কারণ সুরাই নিসার উনষাট নম্বর আয়াতে ওই ঐক্যমত বা ইজমাকেও ইসলামী শরীয়তের দলিল সাব্যস্ত করে দেওয়া হয়েছে এর একটা উদাহরণ শোনেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি ওসাল্লাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর রসুলের প্রথম খলিফা কে হবেন এই প্রশ্নের জবাব কোরআনের কোন আয়াতও নাই রসুলের কোন হাদিসও নেই সমস্ত সাহাবায় কেরাম একমত হইছেন একমাত্র আবু বকরই রসুলের প্রথম খলিফা হওয়ার যোগ্য আপনারা কি মানেন আবু বকর রসুলের প্রথম খলিফা হওয়ার যোগ্য ছিলেন মানেন কুন্দলিলের দ্বারা ইজমা ইজমা একমত কাদের ইজমা কোরআনের আয়াতে পাইয়া রসুলের হাদিসে পাইয়া না সাহাবায় কেরামের ঐক্যমত সুতরাং ইটার নাম ইজমা সাহাবায়াম যদি কোনো ব্যাপারে ঐক্যমত পোষণ করে দেখেন পরবর্তী উম্মত কিয়ামত পর্যন্ত সেই ব্যাপারে দ্বিমত পোষণ করার অধিকার থাকে না এইরকম নতুন সমস্যা যদি সাহাবায় কেরামের যুগে না আসিয়া তাবে ইন তাবে তাবে ইনের যুগে আসে তাহলে তাবে ইন তাবে তাবে ইনের যুগের মুস্তাহিদ যারা তারা যদি ঐক্যমত পোষণ করে দেখেন সাইর মজাবের সাইর ইমাম যদি কোনো ব্যাপারে একমত পোষণ করেন কিয়ামত পর্যন্ত আর কোন আলেমের জন্য ওই ব্যাপারে দ্বিমত পোষণ করার অধিকার থাকে না সাইর মজাবের সাইর ইমামের যুগেও যে সমস্যা ছিল না সাইর ইমাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে একটা নয়া সমস্যা এলো এই ব্যাপারে সারা দুনিয়ার সমস্ত আলিমগণ যদি একমত পোষণ করেন যারা আলেম না তাদের ওই ব্যাপারে দ্বিমত পোষণ করার কোন অধিকার থাকে না তাহলে ইজমার স্তর কটা হইল তিনটা একটা হলো সাহাবায়কেরামের ইজমা একটা হলো মুস্তাহিদ ইমামগণের ইজমা আর একটা হলো পরবর্তী যুগের আলিমগণের ইজমা ইজমা ও ইসলামী শরীয়তের দলিল কুনসুরার কত নম্বর আয়াতের দ্বারা আল্লাহ সাব্যস্ত করে দিলেন সুরে নিসার উনষাট নম্বর আয়াতের দ্বারা আল্লাহ ইজমাকেও ইসলামী শরীয়তের দলিল সাব্যস্ত করে দিলেন একজন ইমাম সাহেব একদিন আমারে জিজ্ঞেস করে ইমাম আবু হানিফাকে ফলো করে নামাজ পড়ার কথা আল্লাহ কোরআনের কোন আয়াতে বললেন অথবা রসুল কোন হাদিসে বললেন আমি বললাম এই মসজিদ পাঞ্জাগানা নামাজ জমাতের সাথে পড়তে হইলে তোমাকে ফলো করতে হবে এটা কোন আয়াত আর কোন হাদিস আছে কি বলেন আপনারা এই মসজিদের জোরের না ছুটলে তোমার তুমি তোমার সাথে রুকুতে যাইতে হবে তোমার সাথে সেজদা যাইতে হবে তুমি যতক্ষণ দাঁড়ায় থাকো ততক্ষণ আমার দাঁড়ায় থাকতে হবে ফলো কারে করলাম তোমারে করলাম তোমারে ভালো করার কথা কোরআনে কোরআন হাদিসের কোথায় আছে যেমন ভাবে কোরআন হাদিসের কোথাও তোমাকে ভালো করার কথা নাই কিন্তু তোমাকে ইমাম সাব্যস্ত করার পরে তোমার পিছনে নিয়ত করার পরে তোমাকে ফলো না করলে নামাজ ক্যান্সেল হবে তেজ তেমনি ভাবে চার মজাবের চার ইমাম ইমাম মুস্তাহিদ সাব্যস্ত হওয়ার পরে তাদের ফলো না করিয়া কোরআন হাদিস মানতে গেলে ক্যান্সেল হবে Yeah. গেল তিন দলিলের বিবরণ মুসলমানের আমলের জন্য এক নম্বর দলিল কোরআন দুই নম্বর দলিল হাদিস তিন নম্বর দলিল ইজমা ইজমার স্তর আবার কটা তিনটা সাহাবায় কেরামের ইজমা মুস্তাহিদ ইমামগণের ইজমা আর পরবর্তী যুগের আলিমগণের ইজমা যদি ইজমা না হয় কোরআনে যে বিষয়ে সমাধান পাওয়া যায় না যে সমাধান বাইর করতে গিয়া সাহাবায় কেরামের মধ্যে যদি দুই মত হইয়া যায় সাহাবায় কেরামের দ্বারা যে বিষয়ের সমাধান পাওয়া যায় না যে সমাধান বাইর করতে গিয়া সাইর মজাবের সাইর ইমামের যদি দ্বিমত হইয়া যায় সাইর মজাবের সাইর ইমামের যুগে যেই সমস্যা ছিল না পরবর্তী যুগের উদ্ভূত নূতন সমস্যার সমাধান দিতে গিয়া আলেনদের মধ্যে যদি দ্বিমত হইয়া যায় তখন কি হবে তখন যে কোনো একটা মত পোষণ পালন করলেই আল্লাহর কাছে সব পাওয়া যাবে এই সময়ের এক একটা মতের নাম এক একটা মজহাব আমাদের সমাজে এইরকম ভণ্ডিত হওয়া যায় সুরাকেরাত ফরতাম ইমামের ফিসে নামাজ পড়ার সময় সুরে ফাতেহা ভরতাম না ভরতাম না ফরা যদি ঠিক হইয়া থাকে তে তো না ফরা ভুল আর না ফরা যদি ঠিক হইয়া থাকে তে তো ফরা ভুল অতিরিক্ত পণ্ডিতি অতিরিক্ত খণ্ডিতি সহি বহারি শরীফের হাদিসে আছে তিরমিজি শরীফের হাদিসে আছে বিভিন্ন সিহাসিত্তার কিতাবের হাদিসে আছে যে সমস্ত বিষয় ওই মুস্তাহিদগণ ইস্তেহাত করিয়া সমাধান বের করে কোরআনে পরিষ্কার সমাধান নাই হাদিসে পরিষ্কার সমাধান নাই কোরআন হাদিসের বিশেষ জ্ঞানে জ্ঞানীরা কোরআন হাদিসের আলুকে যখন সমাধান বের করে এই সমাধান বের করতে গিয়া যদি দুইজনের মধ্যে দ্বিমত হয় আল্লাহর রাসুল বলেন সহি বহারি শরীফের হাদিস উভয় মতে সব আছে কোন মতে গুণা নাই রসুল সহি হাদিসে বলেন সমাধান বাইর করার দায়িত্ব যারা রাতে দেওয়া হয়েছে এরা বাইর করতে গিয়া যদি এদের মধ্যে দ্বিমত হয় উভয় মতে সোয়াব আছে তোমার কে কইছে পন্ডিতি কইরা কইতা একটা ঠিক হইলে আর একটা ভুল হইছে এই ব্যাপারে আরো কিছু কথা শুনেন একবার হজরত রসুল করিম সাল্লাহ আলহিউসাল্লাম একদল সাহাবায়কেরামকে এক যুদ্ধে পাঠাইলেন বললেন এত তাড়াতাড়ি যাবে তোমরা যেন জাগায় গিয়াস গন্তব্যস্থলে গিয়া যেন আসরের নমাজ পড়া যায় সাহাবায়কেরাম বিশেষ কারণবশত যাওয়ার পথে রাস্তায় দেরি হয়ে গেল অবস্থা এমন দাঁড়াইল যে গন্তব্যস্থলে পৌঁছলে আর আসরের নমাদের টাইম থাকবে না এখন তারা গবেষণায় শুরু করলেন এখন কি করা যায় রসুলের নির্দেশ গন্তব্যস্থলে গিয়ে আসরের নামাজ পড়া আর আল্লাহর নির্দেশ সময় মতো নামাজ পড়া এখন কি আল্লাহর হুকুম মানতাম না রসুলের হুকুম মানতাম একদল তাদের মধ্যে দ্বিমত হইয়া দুই দল হইয়া গেল একদল সাহাবায় কেরাম বলেন যে আল্লাহর হুকুম আমাদের ছেয়ে রসুল ভালো বুঝেন রসুল যেহেতু বলেছেন ওইখানে গিয়ে আসর নামাজ পড়তাম কাদি অক্ত রইল না গেল এটা দেখা আমাদের ব্যাপার না রসুলের কথা পালন করলাম কি না করলাম না সেইটা দেখা আমাদের ব্যাপার এরা নামাজ কাজা করিয়া সৌখানে গিয়ে সন্ধ্যার পরে আসর বললেন এই সাহাবায় কেরান এরা এদের মধ্যে আর এক দল বললেন যে রসুল বলেছিলেন এই জন্য নয় যে আমরা কাজা করে দেব রসুল বলেছিলেন তাড়াতাড়ি যাওয়ার জন্য অ্যাক্সিডেন্টলি যেহেতু দেরি হইয়াই গেল এটা তো রসুল জানতেন না তখন যে আমাদের দেরি হয়ে যাবে দেরি যেহেতু হয়েই গেল কাজে এখন রসুলের কথার প্রাধান্য না দিয়া আল্লাহর কথার প্রাধান্য দিয়া সময় মতেই নামাজ আদায় করতে হবে একদল সাহাবায় রাম রাস্তায় আসরের নামাজ সময়ের ভিতরে পড়লেন আর একদল সাহাবায় রাম গন্তব্যস্থলে গিয়ে আসরের নামাজ সন্ধ্যার পরে কাজা করলেন এখতলাফ সাহাবাহিক ক্যারামের মধ্যে হয়েছে কিনা ঘটনা রসুলের কাছে জানানি হইল রাসুল দুনো দলকে সমর্থন দিয়েছে ওখান তোমার পন্ডিতি কই গেল একটা শুদ্ধ হইলে আরেকটা ভুল হইব কি বলেন ইরম পন্ডিতিও অনেকে করে কিনা ওই একটা শুদ্ধ হইলে তো আরেকটা ভুল হই কোনটারে ভুল বুঝতাম আল্লাহ রসুল বলেন একটাও ভুল না ভুল না দুটা শুদ্ধ আরেকটা উদাহরণ শোনেন রমজান মাসের দিনের বেলায় সন্ধ্যার সময় আকাশ গুলাটে মেঘাচ্ছন্ন সূর্য অস্ত গেলে পরে ইফতার করা হইত সূর্য অস্ত গেল কিনা জানার দুই ব্যবস্থা একটা হইল আকাশ পরিষ্কার থাকলে চুকেই দেখা যায় সূর্য অস্ত গেল কিনা আরেকটা হইল আকাশ গুলাটে বা মেঘাচ্ছন্ন থাকলে গড়ি সাথে থাকলে বোঝা যায় সূর্য অস্ত গেল কিনা কিন্তু আকাশ গুলাতে অবস্থায় এমন এক জায়গায় একজন দুজন মানুষ গিয়া পৌঁছল পথের মুসাফির হোক যাই হোক এমন এক জায়গায় গেল আকাশ গুলাতে সূর্য ডুবলো কিনা তা দেখারও উপায় নাই আর নিজেদের সাথে গড়িও নাই তখন কি ইফতার করা লাগবে না করা লাগবে না কোন সময় করবে শরীয়তের বিধান বলে তোমার নিরপেক্ষ বিবেককে জিজ্ঞেস করো মেঘলা আকাশে কি পরিমাণ অন্ধকার হইলে সূর্য ডুবে মেঘলা আকাশে সূর্য ডুবলে পরে কি পরিমাণ অন্ধকার হয় আর সূর্য না ডুবা অবস্থায় মেঘের কারণে আকাশ কি পরিমাণ অন্ধকার হয় তোমার নিরপেক্ষ বিবেককে জিজ্ঞেস করো তোমার বিবেক যদি এই নিরপেক্ষ বিবেক যদি বলে যতটুকু অন্ধকার হয়েছে এখন আমার বিবেক বলে সূর্য ডুবে গিয়েছে শরীয়ত বলে তোমার বিবেক যদি বলে সূর্য ডুবে গিয়েছে তুমি ইফতার করো সূর্য না ডুবলেও তোমার রোজা আল্লাহর কাছে হয়ে যাবে এমত অবস্থায় দুইজনের একজনে কয় কয় আমার মনে হয় সূর্য ডুবছে ইফতার ইফতার করলো আরেকজনে কয় আমার মনে হয় সূর্য ডুবছে না তোমার জন্য ইফতার করা যায় না একজনে ইফতার করলো দশ মিনিট আগে একজনে ইফতার করলো দশ মিনিট পরে বলেন কার কার রোজা নষ্ট হইল এখানে যদি দুইজন নিজের বিবেককে জিজ্ঞেস করে ইফতার করলে রোজা নষ্ট না হয় তোমার পন্ডিতি গেল কই এই বেটার রোজা ঠিক হইয়া থাকলে হি বেটার রোজা ভুল আর হি বেটার রোজা ঠিক হইয়া থাকলে ই বেটার রোজা ভুল এই পন্ডিতি শরীয়ত নিয়ে পন্ডিতি কাটে না শরীয়ত কোরআন হাদিস ইজমা কিয়াসের দ্বারা শরীয়ত প্রমাণিত হয় কোন পন্ডিতের পাণ্ডিত্যের দ্বারা ইসলামী শরীয়তের কোন বিধান প্রমাণিত হয় না এই রোজাদার লইয়া ফন্ডিতি করে না ফন্ডিতি করে ইমাম আবু হানিফার ইমাম সাফি লইয়া দুই রোজাদারের একতলাফ আর ইমাম আবু হানিফার ইমাম সাফির একতলাফ একই পর্যায়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন মুক্তাদিদের জন্য সুরায় ফাতেহা পড়তে হবে না ইমাম সাফি রহমতুল্লাহ কোনো কেরাতি পড়তে হবে না ইমাম সাফি রহমতুল্লাহ আলী বলেন সুরায় ফাতেহা পড়তেই হবে অধিকার পাইলেন কোথায় এবার বলেন এতক্ষণের কথা বুঝে থাকে অধিকার পাইলেন কোথায় আল্লাহ দিয়েছেন কোন সুরার কত নম্বর আয়াতে সুরেনসার উনষাট নম্বর আয়াতে আর রসুল রসুল দেন নাই কোরআন হাদিসে যদি সমাধান না পাও তোমরা ইস্তেহাত করে সমাধান বাইর করো যাদের মধ্যে ইস্তেহাদের যোগ্যতা আছে তবে ইনের মধ্যে সবচেয়ে বেশি ইস্তেহাদের যোগ্যতা ছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহিম আর তবে তাবে ইনের মধ্যে সবচেয়ে বেশি ইস্তেহাদের যোগ্যতা ছিল ইমাম শাফি ইমাম মালিক এবং ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলহিম এবার একটা হাদিস শুনেন হজরত রসুল করিম সাল্লাহ আলহিউসাল্লাম ইয়ামন দেশের বাসিন্দারা যখন মুসলমান হয়ে গেল আল্লাহ রসুল ইয়ামনের জন্য একজন গভর্নর নিযুক্ত করলেন একজন বিশিষ্ট সাহাবি তার নাম ছিল হজরত মুহাজিবনে জবাল রদি আল্লাহ তালানহু হজরত মুহাজিবনে ইবনে জবল রদি আল্লাহ তালানহুকে ওই <coughs> ইয়ামন দেশের গভর্নর বানাইয়া তাকে পাঠাইতে চাইলেন পাঠাইবার সময় বিদায় দেওয়ার সময় মহাজিবনে জবলকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন তুমি যে আমার পক্ষ থেকে ওই দেশের গভর্নর হইয়া যাইতেছ তুমি দেশের মানুষের সমস্যার সমাধান কিসের দ্বারা দিবে মহাজিবনে জবল বলেন কোরআনের দ্বারা দেব রাসুল বলেন কোরআনে যদি কোনো বিষয়ের সমাধান না পাও এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন এমন নতুন সমস্যা মানুষের জীবনে আসতে পারে কিনা যার পরিষ্কার সমাধান কোরআনে পাওয়া নেওয়া যাইতে পারে আছে কিনা এই জন্য রসুল জিজ্ঞাসা করে কোরআনে যদি কোনো বিষয়ের সমাধান না পাও হজরত মুআবনে জবাল রদি আল্লাহ বলেন এমন কোন সমস্যা যদি নতুন ভাবে এমনবাসীর কাছে আসে সমাধান দেওয়ার জন্য আমাকে আপনি বাড়াইতেছেন আমি যদি কোরআনে এই সমস্যার সমাধান পাই না তাহলে আমি আপনার হাদিস থেকে সমাধান নিব রাসুল বলেন ও মোয়াজ হাদি আমার হাদিসে তালাশ করেও যদি এমন নয় কোনো সমস্যা যদি আসে যার সমাধান তুমি আমার হাদিসেও তালাশ করে না পাও তখন তুমি সমাধান কিভাবে দিবে হজরত মুয়াজ বলেন আমি ইশতেহাত করব আমি কোরআন হাদিসের আলোকে গবেষণা করে কোরআন হাদিসের বিধান এর আলোকেই আমি সেই নূতন সমস্যার সমাধান বের করার জন্য বিশেষ রকমের গবেষণা এই গবেষণাকেই ইসলামের পরিভাষায় ইশতেহাত বলা হয় আমি ইশতেহাত করে সমাধান বের করব তখন আল্লাহ রসুল সন্তুষ্ট হইয়া তার এই কথাকে সমর্থন দিল সুতরাং যেই বিষয়ের সমাধান কোরআন হাদিসে পাওয়া যায় না সেই বিষয়ের সমাধান ইস্তেহাত করে বাহির করা আল্লাহ রসুলের সমর্থিত কিনা সমর্থিত এবার শুনেন যে বিষয়ের সমাধান কোরআনে পাওয়া যায় না অথবা পাওয়া যায় কিন্তু পরিষ্কার না অথবা পরিষ্কারই কিন্তু একটা একরকম আর একটা আরেক রকম তিন অবস্থায় সুস্পষ্ট সমাধান বাইর করার দায়িত্ব কোরআন হাদিস মুস্তাহিদ ইমামগণের হাতে অর্পণ করেছে কতটা অবস্থায় তিন অবস্থায় এক নম্বর কোরআন হাদিসে যদি পাওয়া যায় না দুই নম্বর পাওয়া যায় কিন্তু পরিষ্কার না তিন নম্বর পরিষ্কারই কিন্তু একটা একরকম আরেকটা আরেক রকম এই তিন নম্বরটার উদাহরণ নেই সবগুলি উদাহরণ একদিনে দিয়ে শেষ করা যাবে না আপনাদের সময় শেষ হয়ে যাবে তিন নম্বরটার উদাহরণ শুনেন এক হাদিসে হজরত রসুল করিম সাল্লাহ আলহিহাল্লাম বলেন যে ব্যক্তি তার নামাজে সুরায় ফাতেহা পড়বে না তার নামাজ হবে না সমাধান অপরিষ্কার না পরিষ্কার পরিষ্কার সমাধান পরিষ্কার নামাজ হবে না আরেক হাদিসে আল্লাহ রসুল বলেন মান লাহু ইমামুন ফাকরাআতুল ইমামে লাহু কেরাতুন যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়বে তার পক্ষ থেকে সুরা কেরাত ইমামে পড়বে কে দিল এটা কি অপরিষ্কার না পরিষ্কার এখন প্রশ্ন জাগে সুরায় ফাতেহা যে পড়লো না তার নমাজই হবে না একদিকে রসুল বললেন আর একদিকে রসুল বললেন ইমামে পড়লে চলবে মুক্তাদির ফরা লাগবে না ওই হাদিসের দ্বারা বোঝা যায় পড়তেই হবে সকলের এই হাদিসের দ্বারা বোঝা যায় ইমামে পড়লেই চলবে পরিষ্কার সমাধান দু হাদিসই আছে কিন্তু একটা মানলে আরেকটা মানা কঠিন আরেকটা মানলে আরেকটা মানা কঠিন এখন কি করতে হবে এতক্ষণের কথা বুঝে থাকলে এবার আপনারা বলুন এখন কি করতে হবে এখন সমাধান এখন সমাধান ওই মুস্তাহিদ ইমামগণ সমাধান বের করে দেবেন এই হাদিসগুলির সমাধান বাইর করতে গিয়া ইমাম সাফি রহমতুল্লাহ আলহি বলেন প্রথম হাদিস দলিল সর্বলোকেরই সুরায় ফাতেহা পড়তে হবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন যে ব্যক্তি সুরায় ফাতেহা পড়বে না তার নামাজ হবে না এই হাদিসটা দুই দল লোকের জন্য এক দল যারা একা একা নামাজ পড়ে আর এক দল যারা ইমামতি করে এই দুই দলের জন্য রসুলের ওই হাদিস যে হাদিসে রসুল বলেছেন সুরায় ফাতেহানা পড়লে নামাজই হবে না আর তৃতীয় আর এক দল যারা একা নামাজ পড়ে না জমাতে পড়ে কিন্তু ইমাম হইয়া নয় মুক্তাদি হইয়া এদের জন্য রসুলের সেই হাদিস যে হাদিসে রসুল বলেছেন মানকান আলাহু ইমামুন ফকরাতুল ইমামে লাহু কেরাতুন যে ইমামের পিছনে নামাজ পড়বে তার পক্ষ থেকে সুরা কেরাত ইমামে পড়বে ইমাম আবু হানিফার ফয়সলামত দুরু হাদিস আমল করা যায় ইমাম শাফির ফয়সলামত এক হাদিস আমল করলে আর এক হাদিস রহিত হইয়া যায় কোনটা উত্তম কোনটা উত্তম এক হাদিস আমল করে আরেক হাদিস রহিত করে দেওয়া উত্তম না সকল হাদিসের উপর আমলের রাস্তা বাইর করা উত্তম এই জন্য ইমাম আবু হানিফা হইলেন শ্রেষ্ঠ ইমাম ইমাম আবু হানিফা এমন ভাবে ইস্তেহাত করেছেন যাতে সবগুলি হাদিসের উপর আমল করা যায় কোন হাদিসের আমল যেন বাদ না হয় এর আরেকটা উদাহরণ শুনে তকবীরে তাহারিমার পরে নামাজে হাত বান্দার বেলায় কোন কোন হাদিসে আছে সিনায় হাত বাঁধতে হবে কোন কোন হাদিসে আছে নাবির নিচে হাত বাঁধতে হবে তা হাত বান্ধার হাদিস কত প্রকার হইল সিনা নামটাও পরিষ্কার নাবির নিচ নামটাও পরিষ্কার ই হাদিস মানলে ওই হাদিস মানার উপায় নাই ওই হাদিস মানলে এই হাদিস মানার উপায় নাই বলেন এমন সময় কি করতে হবে মুস্তাহিদ ইমামগণের গবেষণার দ্বারা ফয়সলা করতে হবে হজরত ইমাম আবু হানিফা বলেন সিনায় হাত বান্দার হাদিসগুলি আমল করবে নারীরা আর নাবির নিচে হাত বান্দার হাদিসগুলি আমল করবে পুরুষেরা বলেন কোন হাদিস আমল থেকে বাদ গেল এবং আপনারা নারীরাও যদি সিনায় হাত বাঁধেন আপনারা পুরুষেরাও যদি সিনায় হাত বাঁধেন নাবির নিচে হাত বান্দার হাদিসগুলি রাখবেন কোথায় এবার বুঝে তাকে বলেন হাদিস আমরা বেশি বুঝলাম না চারো মজাবের মধ্যে সবচেয়ে বেশি বুঝলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী সবচেয়ে বেশি রসুলের হাদিস সবচেয়ে বেশি বুঝেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী সবগুলি হাদিস আমল করার ব্যবস্থা প্রদান করে দিয়েছেন হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী এখন আমরা বলি মুসলমানের জীবনের কোন কাজে সব আছে কোন কাজে সব নাই কোন কাজে গুণা আছে কোন কাজে গুণা নাই এক কথায় মুসলমানের জিন্দগির সকল আমল প্রমাণ হওয়ার জন্য সর্বমোট দলিল কতটা কোরআন হাদিস ইজমা কিয়াস তফসিরে কবিরে লেখেন আতিউল্লাহ বলে আল্লাহ কোরআনকে দলিল সাব্যস্ত করেছেন আতিউর রসুল বলে আল্লাহ হাদিসকে দলিল সাব্যস্ত করেছেন উলিল আমরেমিনকুম বলে ইজমাকে দলিল সাব্যস্ত করেছেন ফাইন তানাজাতুম বলে আল্লাহ মুস্তাহিদ ইমামগণের মজহাবকে ইসলামী শরীয়তের দলিল সাব্যস্ত করেছেন মুস্তাহিদ ইমামগণের মজহাব ইসলামী শরীয়তের দলিল ইমাম আবু হানিফার মজহাব ইসলামী শরীয়তের দলিল ইমাম ইর মলহাম ইসলামী শরীয়তের দলিল ইমাম মালিকের মজহাব ইসলামী শরীয়তের দলিল ইমাম আহমদ বিন হাম্বালের মজহাব ইসলামী শরীয়তের দলিল এখন দুই মজাবে যদি দুইভাবে কয় একটা ভুল আর একটা শুদ্ধ একটা সোয়াব আর একটা গুণা না দুটাতে সোয়াব কোন কিতাবের হাদিস সহি হাদিস